वरहापीरं नटवरवपु कर्णयो कर्णिकारं विद्दवाजकनककपिशं वैजयन्तीं सुधया पुरायण रन्धान्वेन रधरसुधया सपद बिन्दारण्यं सपदरमणं गीतकीर्ति শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন হরিপ্রীতি হরিপ্রীতির এমন এক আশ্চর্য প্রভাব আছে ভগবানের প্রতি ভালোবাসার কৃষ্ণের প্রতি ভালোবাসার কৃষ্ণের প্রতি যে প্রীতি অর্পণ করা হয় সেই হরিপ্রীতির এমন এক আশ্চর্য প্রভাব আছে ক্ষমতা আছে যেখানে আমাদের জীবনের নৈতিক চরিত্র মোরাল স্ট্যান্ডার্ড এগুলো সমস্ত তুচ্ছ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বাস্তব প্রীতির এমনই একটা আশ্চর্য ক্ষমতা আছে যা সম্মুখে আমার নৈতিক আদর্শ চরিত্র যেগুলো সমাজের কাছে অনেক মূল্যবান বলে মনে হয় সেগুলো অত্যন্ত তুচ্ছ হয়ে যায় বিগত কয়েকদিনে অপ্রাকৃত ভগবানের গুণগাথা কীর্তন করার চেষ্টা হচ্ছে মাত্র বাস্তবিক পক্ষে অপ্রাকৃত ভগবানের কথা উপলব্ধি করা সত্যিই খুব কঠিন অপ্রাকৃত জগতের কথা আর প্রাকৃত জগতের কথা সম্পূর্ণ বিপরীতমুখী অপ্রাকৃত জগতের কথা আর প্রাকৃত জগতের কথা পরস্পর বিপরীতমুখী বিশ্বাস হতে চায় না সবসময় একটা সংঘাত কালকে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল ব্যাসদেবজি গোস্বামী চিন্তা করেছিলেন এই যে সুখ নামক পুত্র তার যে আধার আছে তার যে পাত্রতা আছে তাকে যদি শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের রস দান করা যায় দেওয়া যায় অধ্যাপনা অধ্যয়ন করানো যায় সে এই রস ধারণ করতে পারবে জগতে এরকম পাত্র পাওয়া যায় না ব্যাসদেবজি গোস্বামীর অনেকগুলো অনেক শিষ্যই ছিল অনেক শিষ্য ছিল তারা অনেক বেদের বিভাগ আদি করেছেন কিন্তু সুখদেবজির মতো সুকমনির পাত্রতা সুকমনির যোগ্যতা একটা অভাবনীয় বিষয় যেটা সম্বন্ধে আমরা আলোচনা প্রসঙ্গে বলেছি ইয়ং ব্রবয়ন্নমনপেতমপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদুম तं সর্বভূতহৃদয়ম মুনিমান তসমি যিনি আবির্ভাবের সঙ্গে সঙ্গেই প্রবজ্জা গ্রহণ করে চলে গেছিলেন তাকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছিল না আমরা গীতাতে জানি ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচেতী ন কাঙ্ক্ষতি ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কঙ্খতি সম সর্বেশু ভূতেষু মদভক্তি লভতে পরম ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ব্রহ্মানন্দ আর ভগবানের সেবানন্দ এ দুটো কোনো তুলনাই করা যায় না সুকমুনি আমাদের কাছে প্রদর্শন করলেন তিনি হচ্ছে ব্রহ্মজ্ঞানী সর্বদাই ব্রহ্মানন্দে বিভোর সে সম্বন্ধেই আমাদের ভাগবতে বারবার এই কথাগুলো বলে প্রশ্ন করেছিলেন যে সুকমুনি তো পরম নিরপেক্ষ আর তার ওই রকম একটা বৃহৎ ভাগবতী মহাপ্রাণ এই যে সংহিতা সাতত্ব সংহিতা এটা অধ্যয়ন করার প্রয়োজন পড়ল কেন বা কি করি বা করলেন কস্য বলছেন সনক শ্রী সনকাদি উয়াচ বলছিলেন সবই নিবৃত্তি নিতরহ সর্বত্র অনপেক্ষক মুনিহি কস্য বা বৃহতিম বেতাম আত্মা রাম সমাভ্যাসত কি কারণে তিনি এটা অভ্যাস করলেন সেটার উত্তরে কালকে জেনেছিলাম শ্রী সুতদেব গোস্বামী উত্তর দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু চৈতন্য চরিতামিতে সনাতন সনাতন শিক্ষা প্রসঙ্গে সনাতন গোসাই বললেন প্রভু আপনি আমি শুনেছি শির সার্বভৌম ভট্টাচার্যের কাছে আপনি আত্মারামশ্চ মনয় এই শ্লোকের আপনি আঠেরো রকম ব্যাখ্যা করেছিলেন যদি দয়া করে আমাকে একটু শোনান কৃপা করে মহাপ্রভু বললেন দেখো আমি এক বাতুল তুমি এক বাতুল আমি এক বাতুল দুজনে হয় সমতুল আচ্ছা দেখি তোমার সঙ্গেতে বর্তমানে কিছু মনে নাই আমার তোমার সঙ্গেতে এখন বর্তমানে কি স্ফূর্তি হয় এসব কথা কোনো ছেঁদো কথা নয় শ্রীমান মহাপ্রভু বলছেন সোনাতর তোমার সঙ্গ গুণে এখন আমার এই শ্লোকের কি অর্থ বেরোয় আমি দেখি চেষ্টা করে অর্থাৎ নিষ্কিঞ্চন বৈষ্ণবগণের সম্মুখে হরিকথার একটা আলাদা আনন্দ হয় আলাদা একটা প্রেরণা পাওয়া যায় যেখানে রাজসিক এবং তামসিক বৃত্তিসম্পন্ন ব্যক্তিগণ উপস্থিত থাকেন সেখানে সে হরিকথার সে আনন্দ উপস্থিত হয় না অর্থোদ্গম হয় না ওই জন্য স্থানকাল পাত্রবেশে হরিকথার চমৎকারিতা কম বেশি হয় এটা স্বাভাবিক মহাপ্রভু তাই বলছেন সুতদেব গোস্বামী বলছেন কেন এই সাত্যত সংগীতা এই সুখদেব গোস্বামীজি অধ্যয়ন করলেন ধারণ করলেন এই রসকে সুতো বাচক आत्मा रामश्च मुनयो निर्गन्थ्यायप्यूरुक्रमे कुर्वन्ति কিং ভক্তি भक्तिम् इत्थं ভূতগুণ হরি হরি ভগবানের একটু আগে আমি শুরু করেছিলাম ভগবানের এক আশ্চর্য লীলা ভগবানের আশ্চর্য প্রভাব আছে যার সম্মুখে আত্মারামগণ যারা আত্মাতে রমণ করেন তারা সেই আত্মারমত আত্মারামতা ত্যাগ করে সেবারামতা লাভ করতে চান তারা ছুটে যান ভগবানের চরণকমলে সৌকর্য সৌন্দর্য চমৎকারিতা এক্সেলেন্সি তাদের এতটাই মোহিত করে এতটাই অভিভূত করে যেখানে তারা ব্রহ্মানন্দ আত্মারামতা এগুলো কোনোটাই তার সমকক্ষ হতে পারে না এখানে সুতদেব গোস্বামী বলছেন হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান ভদ্রায়ণী অর্ধগাধ মহদাখ্যানম নিত্যম বিষ্ণু জনপ্রিয় হরির অসামান্য অসাধারণ গুণাবলিতে আকৃষ্ট হয়ে হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান আমরা এগুলো দেখি মহাভারতে অন্য অন্য পুরাণেতে বিভিন্ন সময়ে কাউর কাউর ইন্দ্রিয়গণ কোনো কোনো আকর্ষণীয় বিষয়ের প্রতি এমনভাবে আকৃষ্ট হন যাতে তার নিজের ধৈর্য নিজের মোরাল যা কিছু আছে সমস্ত কিছু ধৈর্যের বাদ ভেঙে যায় এগুলো আমরা দেখেছি এতই আকর্ষণ হয় তখন সে আর সহ্য করতে না পারে সেই আকর্ষণের বস্তুর প্রতি ছুটতে আরম্ভ করে এখানে সেইটি বলেছেন হরের গণাক্ষিপ্ত মতির ভগবান বদরায়ণী অর্ধগাদ মহাদাক্ষ্যানম নিত্যম বিষ্ণুর জনপ্রিয় যদ বৈষ্ণবানম ধনম ইত্যাদিও বলেছেন শেষের দিকেও বলবেন ভাগবতের মহিমাতেও বলা আছে ভগবানের অনন্ত গুণাবলী সেই গুণাবলীর প্রতি আকৃষ্ট হয়ে ব্যাসদেবজি ওই সুখদেবজি মহারাজ তার এই যে আত্মারমতা ত্যাগ করেছিল এখানে আমাদের প্রশ্ন হলো যে শ্লোক আমি উচ্চারণ করলাম প্রথমে শুরুতেই সেটা সম্বন্ধে বিচার করা দরকার ব্যাসদেব গোস্বামী নিজের শিষ্যকে ব্যাসদেব গোস্বামী নিজের শিষ্যকে একজনকে কাটকাটার বাহানা করে তাকে আপনি তাকে তিনি কিছু শ্লোক শিখিয়ে দিয়েছিলেন যেগুলো ভগবানের অপ্রাকৃত সৌন্দর্য এবং গুণাবলীর প্রকাশ করে সেগুলো গিয়ে যে জায়গায় সুখদেব গোস্বামী বসেছিলেন সেখানে গিয়ে তিনি কাঠকাটার নাম করে কাঠুরিয়া কাঠকাটার নাম করে সেই দুটো শ্লোকের উচ্চারণ করল এক তো আমি উচ্চারণ করলাম সেটার মানেও একটুখানি বলে আমি সঙ্গে সঙ্গে এগিয়ে যাব সময়ের অল্পতা বারহা পীরম বর বপু কর্ণয় কর্ণিকারম বিদ্যদবাস কনককপিসম বেন রান্ধানবেনুরদর সোধয় পুরায়ন গোপবিন্দয়ী সপদ बिन्दारण्यं গীত কীর্তি ভগবান সখাগণকে নিয়ে বৃন্দাবনে প্রবেশ করছেন গৌচারণ করবার জন্য অপ্রাকৃত মণিমালা গলায় দুলছে বৈজন্তী মালাতে পাঁচ রকম বিভিন্ন রঙের ফুল সমাবেশ থাকে সেটা গলায় ধারণ করে রয়েছেন আর কানের ওপরে যেমন মহাদেব শঙ্কর ভগবান ফুলকে ধারণ করেন কর্ণয় কর্ণিকার এখানে দুটো ফুল লাগিয়ে রেখেছেন শিরে শিখি পিচ্ছ বরাহা পীরম নটবরা বপু বপু একদম নটবর এবং সমস্ত জগৎকে আকর্ষণ করতে পারে পীতম্বর ধারী ভগবান বংশীবাদন করতে করতে সমস্ত সখাগণকে নিয়ে প্রবেশ করছেন বৃন্দারণ্য সপদরমণম প্রাবিশদ গীত কীর্তি গীত কীর্তি গীত তার গুণগান গাই গান গাইছেন সখারা সব তিনি তো বংশীবাদন করছেন কিন্তু তার গুণগান করছেন সব গীত কীর্তি গীত অর্থাৎ তার গুণাবলী অপ্রাকৃত গান করছেন সখাগণ এভাবে অহো গোখী অহো ভোক্ষীয়ম স্তন কালকূটম জিঘংসয়াপায়দ্যপি সাধ্যি লেভে গোতি ধাতৃচিত তত অন্যম কংবদয়লু শরণ ব্রজেন अहो भोकीयं स्थानो कालकूटं जिघंसयाय अपाययद्यपि असाध्य लेभे गोति धातृचितं ततोऽन्यं কংবাদয়ালুম শরণম ভজন প্রথম শ্লোকেতে দেখছেন ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সৌন্দর্যের দ্বারা একটা এমন ছবি আঁকা হলো যেটা জড়জগতের কোনো ব্যক্তি তুলির দ্বারা সেটাকে আঁকতে পারেন ভাগবতের দার্শনিক তত্ত্বকে কেউ কোনো জড়জগতের ব্যক্তি তার তুলি দিয়ে অঙ্কন করতে পারবেন না সে ভাবেতে বিভাবিত সে ভাবেতে বিভাবিত না হলে কখনোই তা সম্ভব হবে না তদ্ভাবে ভাবিত ব্যক্তির হৃদয়তেই এই সব অপ্রাকৃত ছবি স্বতঃস্ফূর্ত হয়ে উদিত হয় বাকি কোনো দার্শনিক কোনো নিজের দর্শন বিদ্যা দ্বারা এইসব রাজ্যের কোনো কথাই অনুভব করতে পারেন না তাদের পক্ষে সম্ভব না ও কিয়ম স্তন কালকোটম জিঘাংসায়া অপায়ত यद्यपि অসাধ্যী অহ সে ভগবানের অপ্রাকৃত গুণাবলীর কথা আমি কি আর বলবো যে ভগবান অহ বকাসুরের ভগ্নী বকাসুরের ভগ্নী বকি অর্থাৎ তার নাম পুতনা বকাসুরের গ্রাম এখনও আছে আমরা চুরাশি কোষ জঙ্গল করতে করতে আমি প্রবেশ হই সেখানে বাকলপুর বলা হয় বকাসুর বাকলপুর পুতনা আর একটু দূরে থাকতেন সেই গ্রামের নাম ফেচড়ি খেচ ফেচড়ি এটা অপভ্রংশ হয়েছে যিনি আকাশে উড়ে যেতেন পুতনা তার নিজের ক্ষমতা বলে এইভাবে তাদের গ্রাম এখনও দেখা যায় বসে রয়েছে সেই পুতনা যে বালগোপালকে হিংসা করে মারবার জন্য স্তনে তার স্তনেতে কালকুট বিষ মিশিয়ে বালগোপালকে পান করিয়ে মেরে ফেলার চক্রান্ত করেছিলেন অথচ সে গোপাল তাকে হত্যার ষড়যন্ত্র করলেও তাকে মাত্র ধাত্রী উচিত গতি দান করেছেন ধাইমা ধাইমার গতি দান করেছিলেন তাহলে এই ধরনের যে আমাদের প্রাণের ঠাকুর তাকে ছেড়ে আমরা কার স্মরণে যাব কাকে ডাকব যে ভগবানের এরকম অপ্রাকৃত গুণাবলী আনন্দময় ভগবানের এই অপ্রাকৃত গুণাবলী এবং তার দয়া কারণ্যতা সেটা ছেড়ে আমরা আর কার কাছে এত গুণ আছে কার কাছে এরকম দয়া আছে যে আমি অন্য কাউকে আমি ভজন করব এই শ্লোকের মাধ্যমে সুখদেব গোস্বামীর ধ্যান ভঙ্গ হলো ধ্যান তিনি চোখ মেলে দেখবার চেষ্টা করলেন কোথা থেকে এরকম আশ্চর্য এই সঙ্গীত আসছে আমার কাছে চেয়ে দেখলেন এক কাঠুরিয়া এই গান গাইছেন ভগবানের গুণাবলী অপ্রাকৃত ব্যক্তির থেকে অপ্রাকৃত জগতের কথা যখন শোনা হয় তার বীর্যবতী কথার একটা আকর্ষণ আছে সেটা শোনার পর তিনি ধ্যান ভঙ্গ হয়ে গেল বলেন আরও কিছু বলো আরও কিছু শোনাও আরও কিছু শোনাও আমি শুনতে চাই তিনি বলছেন আর যদি শুনতে চাও তো চলো এরকম অনেক আছে আচ্ছা তখন পেছনে পেছনে চলে এলেন যেমন বংশী রব করে ব্যাধ হরিণকে আকর্ষণ করে নিয়ে যায় সেরকম সেই ব্যাসদেব গোস্বামীর আদেশে সেই ব্যক্তি কাঠুরিয়ার রূপ ধারণ করে যে গেছিল তিনি এখন সেই সুখমণিকে ধরে নিয়ে চলে এলেন সেখানে তার আত্মারামতা বিসর্জন দিয়ে তিনি কী করলেন ভগবানের অপ্রাকৃত ভাগবত যে মহাপুরাণ ভগবানের অপ্রাকৃত গুণাবলী সমন্বিত সেটা তিনি এই সমস্ত কথা তিনি পঠন পাঠন ভগবানের ব্যাসদেবজি গোস্বামীর কাছে তিনি এগুলো শ্রবণ করেছিলেন আর শ্রবণ করার সঙ্গে সঙ্গে ধারণ করতে পারবেন এটা স্বাভাবিক কেন এর নাম সুখদেব গোস্বামী সুখ পাখি যা বলবেন তাই মনে রাখেন আর বিশেষ করে সুখদেব গোস্বামীর শ্রীমুখ হারাবিন্দ থেকে যে হরিকথা এই জগতে প্রবাহিত হয়েছে সেটারই আমরা অধিক আদর দেখে থাকি এখানে সত্যদেব গোস্বামী বলছেন পরীক্ষিত অথ রাজর্ষের জন্মকর্ম বিলাপনম সংস্থান চ পাণ্ডুপুত্তানম বক্ষে কৃষ্ণ কথোদয়ম এখন আপনাদের সামনে এই যে পরীক্ষিত মহারাজের জন্মকর্ম সংক্রান্ত কিছু কথা এবার শুরু করব এই রাজর্ষি যিনি রাজা আর সঙ্গে সঙ্গে ঋষি এর যে জন্মকর্মের প্রসঙ্গ এতে অনেক অনেক হরিকথার প্রসঙ্গ উত্থাপিত হবে এটা সাধারণ কিছু নয় এই সকল বলতে বলতে তার অপ্রাকৃত জন্ম কিভাবে হয়েছিল বলতে গিয়ে সেখানে বলছেন হঠাৎ একদিন এই দ্রোণাচার্যের পুত্র সে মাশ্চর্য ঘরে সেখানে কি করেছিলেন একটা ব্রহ্ম অস্ত্র ত্যাগ করেছিলেন সেই ব্রহ্মস্ত্র সেটা কি হয়েছিল না ব্রহ্মস্ত্র তাদের প্রাণ সংহার করার জন্য ছুটে আসছে দেখে সেখানে তারা অবাক হয়ে গেছিলেন এটা কোথা থেকে অর্জুন তখন বলছেন অর্জুন অবাক হয়ে বলছেন ভগবানকে কৃষ্ণ কৃষ্ণ মহাবাহু ভক্তনাম ভয়ঙ্কর তমেকো দজ্যমানানাম অপবর্গয়সী সংস্কৃতে তমাদ্যপুরুষ সাক্ষাদীশ্বর প্রকৃতি পর মায়াম্বুদস্ব চিৎসক্তা কৈবল্যে স্থিত আত্মনি বলছেন কৃষ্ণ হে মহাবাহ হে ভক্তগণের ভয়ভঞ্জনকারী একমাত্র তুমি এই সংসারের সংসার তাপদগ্ধ মানবের রক্ষাকর্তা তুমি সাক্ষাৎ ঈশ্বর তুমি অনাদির আদি এবং বিশ্বের কারণ যাকে বলে তুমি এই প্রকৃতি হইতে ভিন্ন প্রকৃতি মধ্যে তুমি সংশ্লিষ্ট নও নিজের শক্তি দ্বারা তুমি মায়াকে বিদূরিত করে আনন্দময় স্বরূপে অবস্থিত আছো এই অবস্থায় এই যে আসছে আমাদের কাছে এটা কি আমাদের কাছে এই যে ভয়ঙ্কর দেখছি বড় তেজ আমাদের কাছে ছুটে আসছে চারিদিক থেকে আগুনের মতো এটা কি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এটা বেথেদম দোন পুত্রস্ব ব্রাহ্ম মন্ত্রম প্রদর্শিতম নৈবাসৌ বেদ সংহারম প্রাণাবাধ উপস্থিতে এই যে এটা এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র এটা দ্রোণাচার্যের পুত্র এটা তোমাদের প্রতি এটা ছেড়েছেন কিন্তু এ ব্রহ্মাস্ত্র ছাড়লেও এটা সংহার মন্ত্র সে জানে না এটা সংহার মন্ত্র সে জানে না তো এখন এটা কি করা যায় বলে কোনো কথা নেই যখন ও ব্রহ্ম ব্রহ্ম অস্ত্র ত্যাগ করেছে ব্রহ্মস্ত্রের কোনো প্রতিকার তো নাই ব্রহ্মস্ত্র একমাত্র ব্রহ্মস্ত্র দ্বারাই প্রতিকার হয় তো তুমিও ব্রহ্মস্ত্র ছাড়ো সেক্ষেত্রে ব্রহ্মস্ত্র দ্বারা ব্রহ্মস্ত্রকে দেখা গেল নিবৃত করলে এখানে বলছেন ব্রহ্ম অস্ত্রকে তিনি নিবারণ করলেন বলছেন এই যে শিবিরেতে যত ছেলেগুলো ছিল পঞ্চপাণ্ডবে পাঁচজন পুত্রের গলাকে কেটে সে দুর্যোধনকে উপহার দিয়েছিল যেখানে দুর্যোধনের মতো এত কুৎসিত ব্যক্তি সে পর্যন্ত এটা মেনে নেয়নি দুর্যোধনের মত দুর্যোধনের মতো এত কুৎসিত ব্যক্তি কলির অংশে জন্ম সে পর্যন্ত এই বাচ্চাগুলোর যে গলা কেটে তাকে উপহার দিতে গেল শয়নরত অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছিল এটাকে কেউ কোনোদিন মেনে নিতে পারেনি দুর্যোধনের মতো ব্যক্তিও মেনে নিতে পারেনি যখন এই অবস্থা হয়েছিল তখন সেখানে ভগবান বলেছিলেন মৈনম পার্থ আরহসি ত্রাতুম ব্রহ্মবন্ধু ইমাম জহি এই ব্রহ্মবন্ধুকে হে পার্থ মারা উচিত এ তো আততাই আততাই যারা ঘরে অগ্নিসংযোগ করে কাউর অজান্তে কাউকে বিষ পান করিয়ে মেরে ফেলে স্ত্রী জাতিকে অপহরণ করে এইগুলো সব বলা হয়েছে কি আততাই মৈনম ম এনম মৈনম পার্থ अरहसी त्रातुम ब्रह्मबंधु मेमाम जही जो असौ अनागसहा সুপ্তান অবাধিত নিশি বালকাণ রাত্রির বেলা স্বয়নরত অবস্থা বাচ্চাগুলোকে গলা কেটে মেরে ফেললো কি নৃশংস পার্থ কি এ তো তো আততায়ীকে মারা উচিত ভগবান বলছেন দেখো মত্যম প্রমত্যম উন্মত্যম সুপ্তম বালম স্ত্রিয়ম জড়ম প্রপন্নম বিরথম ভীতম ন রিপুম হন্তি ধর্মবিদ যারা মত্ত মাথা ঠিক নেই প্রমত্ত উন্মত্ত সুপ্ত বাল বালম স্ত্রীয় জড়ম এই সমস্তগুলো একটা একটা আলাদা ব্যাখ্যা আছে এই সমস্ত ব্যক্তিগুলোকে ধর্মবিদ মারে না এ ছেড়ে দেয় কিন্তু এ তো তাদের মধ্যে নয় এ তো আততাই সেখানে অর্জুন ছুটে গিয়ে তাকে ধরে আনলেন ধরে দুটো হাতকে বেঁধে নিয়ে চলে এলেন সেখানে কিভাবে আনলেন অথো শিবিরম সশিবিরম গোবিন্দ প্রিয় সারথি নবেদয়ত্বম প্রিয়াবি সচন্তা আত্মজান হতান সেই প্রিয়া অর্থাৎ দ্রৌপদী দেবী যিনি পুত্র পাঁচ পুত্র চলে যাওয়ার জন্য শোকে আর্তনাদ করছেন সেখানে সেখানে তাকে ধরে সেখানে নিয়ে আসা হলো কেমন করে ইয়থার্হিতম তাসবদ্ধম তাস্যবদ্ধম মুখম কর্মযুগুপসিতেন নিরীক্ষ কৃষ্ণাপকৃতম গুরহ সুত বাম স্বভাব কৃপয়া ননাম চ কিরমভাবে তাকে আনা হয়েছিল বলে যেমন পশুকে বেঁধে একবার চার হাত পা নিয়ে আসা হয় নিয়ে এসে আর সেই যে এত জঘন্য কর্ম করেছিল তারপরে তার লজ্জায় মাথা নিচু ছিল এনে এখানে এসে দ্রৌপদীর সামনে ফেললেন দ্রৌপদীর সামনে ফেলার সঙ্গে সঙ্গে বৈষ্ণবের মহিমাটা প্রকাশ হচ্ছে অনেকে আমাদের মধ্যে মনে করেন ভগবানের ভজন করব ভগবান আমার ঠেকা নেবে ঠেকা বোঝেন ভগবান আর ঠেকা নেবে আমার যেন কোনো বিপদ না হয় আমার যেন ব্যবসায় কোনো ক্ষতি না হয় এরকম ধরনের ভগবান যদি আমার ঠেকা নেয় তাহলে ভগবান ভজন করতে আপত্তি কিছু নেই কিন্তু বৈষ্ণবের বিচার তা নয় বৈষ্ণবরা ভগবানকে ঠেকাদার মনে করেন না সেটার প্রমাণ এখানেই দেখুন পঞ্চপাণ্ডবের জীবনে কত বিপদ রাশি উপস্থিত হয়েছিল কিন্তু তথাপি তারা ভগবানের প্রতি বিশ্বাস ত্যাগ করে নাই তারা অভিযোগ করে নাই যে আমরা ভগবানকে এত ভালোবাসি অতএব আমাদের কেন এত বিপদ হলো এরকম ধরনের কোনো অভিযোগ তারা কিন্তু রাখেন নাই এমনকি কুন্তি দেবীর শিক্ষা সম্মুখেই আসবে সেখানে দেখবেন এত বিপদের পর তারপরেও কুন্তি দেবী যখন দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন দ্বারিকাতে তখন সেখানে প্রার্থনা করে বলছেন তুমি আমাদের চলে গেলে হবে না আমাদেরকে বিপদ দাও বেশি করে বিপদাহ সন্তু তত্ত্ব তত্ত্ব জগৎগুরু হ হে জগৎগুরু হে পরাৎপরা খিলেশ্বর আমাদেরকে বেশি করে বিপদ দাও প্রচুর পরিমাণে আমাদের জীবনে বিপদ নেমে আসো বলে আমরা তো জগতে কোনোদিন দেখি নাই যে বিপদকে প্রার্থনা করে আমাদের বেশি করে বিপদ দাও একটা বিপদ হলে আমরা ঘাবড়ে যাই কী ভজন করব ভগবানের এই তো চরিত্র দেখছে দেখে না আমাদের সেখানে দেবী বলছেন আমাদের বেশি করে বিপদ দাও কারণ বেশি করে বিপদ দিলে পরে কি হবে না আমরা বিপদের মুহূর্তে তোমাকে স্মরণ করব তোমাকে স্মৃতিতে রাখব বেশিরভাগ সময় দেখা যায় যখন আমাদের ভালো দিন আসে শুভ দিন সেই সময় সুখের দিনেতে ভগবানকে মনে রাখতে পারি না বেশিরভাগই এরম হয় খুব কম রেয়ার কেস দেখা যায় যে এরম হয় না কিন্তু একশো ভাগে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগে এরকম হয় যত সুখের দিন আসে সুখ বলতে যেটা বাস্তব সুখ নয় জড় বিচারেতে যেটাকে সুখ বলা হয় সেই সুখ অপ্রাকৃত সুখের সন্ধান তো তারা জানে না অপ্রাকৃত সুখের স্বরূপ তাদের জানা নেই সেই জন্যই অনেক আগে বোধহয় দশ দিন আগে একটা শ্লোক উত্থাপন করেছিলাম সেটা বোধহয় আপনাদের মনে আছে কিনা জানি না বিপদ নৈব বিপদ বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ হো বিস্ফরণম বিষ্ণু সম্পদ নারায়ণ শ্রুতি বিপদ নৈ নৈব বিপদ যেটাকে তুমি বিপদ বলে মনে করছো সংসারে সেটা বাস্তবিক বিপদ নয় আর যেটাকে তুমি সম্পদ বলে মনে করছো পৌপাত বলছেন যারা আমার আমার আমার অনেক কিছু আছে পৌপাদের ভাষা পৌপাত বলছেন যারা আমার অনেক কিছু আছে সম্পত্তি এরকমভাবে গোঁপেতে চড়া দিচ্ছেন এরম করে তেল দিয়ে গোঁপে চড়া দিচ্ছেন প্রভুপাত বলছেন যারা আমার অনেক কিছু আছে এই বিচার করে গোঁপেতে চড়া দিচ্ছেন আনন্দে তাদের কোনো সুবিধা হবে না বাস্তবিক পক্ষে এই জগতের যা কিছু তোমার সম্মুখে আছে কোনোটাই তুমি নিয়ে যেতে পারবে না সামান্য কদিনের জন্য তুমি আমার আমার করে খুনো খুনি করবে কিন্তু বাস্তবিক তোমার নয় কিছুটাই তোমার নয় আমি সেদিনকেই উদাহরণ দিচ্ছিলাম যে আমাদের ভারতবর্ষ থেকে যে কোহিনুর মণি হিরে চুরি করে জোর জবস্তি নিয়ে গেছেন ব্রিটিশরা তারা ওদের দেশে নিয়ে গিয়ে কোহিনীর মণিটাকে কি জল দিয়ে খেয়ে ফেলেছেন ওখানেই আছে অনেকে বোকার মতো প্রশ্ন করেন সোমনাথের সোমনাথের মন্দিরকে আঠেরো বার আক্রমণ করেছিল মুসলমান একজন রাজা বিদেশ থেকে সোমনাথের মন্দির থেকে মেহমুদ না কি তার নাম বলে গেলাম সুল্লাত মাহমুদ সুলতান মাহমুদ আঠারো বার আক্রমণ করে তার সমস্ত সম্পত্তি কোটি কোটি টাকা এগুলো হিসাব নেই তার মাটির তলায় ছিল প্লাস গায়েতে হীরামণি মানিক্য সমস্ত লুট করে নিয়ে গেছে অনেকে যারা পাষণ্ড তারা বললেন আরে ভগবানের যদি ক্ষমতা থাকে ভগবান আঠারো বাই আক্রমণ কিছু করতে পারলেন না কত বোকা দেখুন আমাদের আজকে পঁচিশ বছর না তিরিশ বছর হয়ে গেল দক্ষিণেশ্বরে কালীবাড়িতে চুরি হল সেটাও বলবো আবার আমার দাউজি মন্দির যে আছে এঁচা দাউজি যেখানে দাউজি মহারাজ রাস করেছেন সেখানের একটা ঘটনা বল সেখানে বলছেন এই যে চুরি করে নিয়ে গেল ডাকাতরা নিয়ে গিয়ে কোনটাই হজম করতে পারেনি তাদের পুত্র পরিবার বংশ সমস্ত বিনাশ হচ্ছে শরীর শেষ তখন এসে সমস্ত কিছু নিয়ে ফেরত দিয়েছে ডাকাতরা এসে ফেরত দিয়ে গেছে ঠিক একই ঘটনা ঘটেছে আজ থেকে আট দশ বছরও হবে না তাই আমি চোরাশি ঘোষ করছি খবর পেলাম দাউজি মধ্যে এঁচা দাউজিতে গিয়ে থাকি আমি ছাদের ওপর সাপে ভর্তি মানে গাছের উপর থেকে টক করে সাপ পড়বে রসগোল্লার মতো হ্যাঁ এরপরে কামড়াবে না বিষদর্শক ওপর থেকে ঘুরতে ঘুরতে দুম পড়লো বলে কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়লো তারপর আবার জ্ঞান ফিরলে চলে গেল ভগবানের করুণা আছে কিছু করতে পারে না ওখানে ভক্তদের কিছু করে না অন্য লোক ভয় পেয়ে যায় এই যে ছোট বাঠান চারিদিকে সাপে ভর্তি কিন্তু ভক্তদের কিছু করে না আমাকে তো আজ পর্যন্ত একটা বিছে থেকে পোকা থেকে কেউই কামড়ায় না এত চূড়া জিজ্ঞেস করে কিচ্ছু হয় না শরীর খারাপ না পোকা কামড়াবে না কোনো সাপে কিচ্ছু হয় ভগবানের করুণা এগুলো তো বাহাদুরি কিছু নেই ভগবানের করুণা তবে যাওয়ার আগে ভূতেশ্বরের করুণা নিয়ে যেতে হয় ভূতেশ্বরকে প্রার্থনা করে ভগবানের কাছে গিরিরাজের পরিক্রমা করতে হয় গিরিরাজের একটা স্পেশাল পরিক্রমা করতে হয় পরিক্রমা ভগবানের করুণা নিয়ে বেরোতে হয় সেখানে গিয়ে শুনলাম দাউজি মহারাজের সমস্ত গয়নাগাটি যা কিছু আছে চুরি করে নিয়ে গেছে এমনকি প্রণামীর বাক্সটা পর্যন্ত নিয়ে গেছে সব নিয়ে পরে দু চার দিন পরে তারা কাঁদতে কাঁদতে গোপনে রাত্রিবেলা সেই বাক্স এবং গয়নাগাটি আরও তাদের পকেট থেকে বেশি করে টাকা পয়সা দিয়ে জাউদের কাছে সব রেখে বিরাট একটা চিঠি লিখে চলে গেছে সেই চিঠিটা আবার রমেশ বাবা পড়ে শোনালো পড়ে শোনালো একটা লোক দেখালো যে ইনি পড়ে শোনালে সেখানে লেখা রয়েছে দাউজি মহারাজের চরণে আমরা মহা মহা অপরাধ করেছি দাউজি মহারাজ আমাদের ক্ষমা করুন সেখানে সমস্ত গয়নাঘাটি তাদের নিজের থেকে অনেক টাকা পয়সা গয়নাঘাটি দিয়ে দাউজি মহারাজকে ক্ষমা চেয়ে চলে গেল সোমনাথ মন্দিরের কথা এবং অন্যান্য জায়গাকার কথা লোকে পাষণ্ড লোক বলেন ভগবান যদি ভগবান হন তাহলে যা চুরি করেন গিয়ে নিজে রক্ষা করতে পারেন না যে ভগবান নিজে গিয়ে রক্ষা করতে পারেন না আমাকে কি রক্ষা ভগবানের বঞ্চনাময় লীলা ভগবান আমাদের মতো পাষণ্ডকে বঞ্চনা করবেন বলে এ ধরনের মজা তিনি করেন ভগবান বঞ্চনাময় লীলা আবিষ্কার করেন এই জন্য জগন্নাথ ইচ্ছে করে হাত পা গুটিয়ে এরম্বায় রয়েছেন বললে নিজেরই হাত পা নিয়ে আমাকে কি বাঁচাবে জগন্নাথের নিজেরই হাত পা নিয়ে তা আমাকে কি বাঁচাবে এই তো এরম এরম্বায় রয়েছে আর তা তো বটেই সেলে প্রভুপাত বলছেন যে পাষণ্ড লোকজনকে বঞ্চনা করবার জন্য জগন্নাথ ইচ্ছে করে নিজের হাত পাগুলোকে লুকিয়ে ফেলেছেন যাতে তিনি প্রমাণ করতে যান আমার কাছে আসবার কোনো দরকার নেই চেয়ে কী পাবি তো আমাদের আমার তো নিজেই হাত পা নেই সেখানে উপনিষদে ওই জন্য বলেছেন অপানিপাদম যবন গ্রহিতা শ্রেণতি অকর্ণ পশ্বতী পশ্বতী চক্ষু সন্ন্যতি অকর্ণ এইসব কথাগুলো উপনিষদে বলা রয়েছে শিল সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহাপ্রভুর আলোচনা প্রসঙ্গে মহাপ্রভু সার্বভৌমকে জানিয়েছেন সার্বভৌম এই শ্লোকটাকে উত্থাপন করে বলছেন এই তো এই শ্লোকে আছে ভগবানের হাত পা নেই চলতে পারে না তখন মহাপ্রভু এই শ্লোকের উদাহরণ দিয়ে বললেন এর মানে হলো হাত পা নেই মানে এই সঙ্গে সঙ্গে বলছে দাম তারপর হচ্ছে জবনগ্রহিতা তাড়াতাড়ি গ্রহণ করেন শীঘ্র চলেন তো সার্বভৌম দেখো এর মানে হলো এই যে ভগবানের হাত পা নেই কথাটা ঠিক কিন্তু ভগবানের আমাদের মতো প্রাকৃত হাত পা নেই ভগবানের হাত পা নেই বলবার মানে হলো আমাদের মতো প্রাকৃত হাত পা নেই ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয় আছে ইন্দ্রিয়ানি যস্য সকলেন্দ্রিয় ভিত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি ব্রহ্মসংহিতা বলছেন সেখানে বলছেন ইন্দ্রিয়াণি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরণ জগন্তি এখনই বললেন ভগবানের হাত পানি মহাপ্রভু যে হ্যাঁ হাত পানেই বলা আছে কিন্তু ভগবানের প্রাকৃত হাত হাত পা নিষেধ এই জন্য অপানীয় সঙ্গে সঙ্গে বলছে তাড়াতাড়ি যান শীঘ্র গ্রহণ করেন তার চোখ নেই অথচ দেখেন কান নেই শুনতে পান এটার মানে কি মানে অপ্রাকৃত হাত পা চোখ কান সবই আছে আর আরেকটা বিশেষ হলো ভগবানের আমাদের যেমন কানটা কেবল শুনতেই পায় আমাদের কানের দ্বারা যদি তাও যদি কানটা ভালো থাকে কানের দ্বারা শ্রবণের কাজটাই হয়ে যায় কানের দ্বারা খাওয়া কাজ হবে না কেউ ভোজনটা তুলে কানে দেবে না দেবে কিন্তু ভগবানের ক্ষেত্রে ভগবানের যে কোনো ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রিয়ের কাজ করতে পারে ভগবান যদি হাস্তের দ্বারা মনে করেন ভোজন করবেন হাতের দ্বারা ভোজন করে নিতে পারেন এগুলো এইটা প্রমাণ করার জন্যই ব্রহ্মসংগীতাতে ওই কথা বলছেন ইন্দ্রিয়ানি যস্ব সকলেন্দ্রিয় বৃত্তিমন্ত্রী ভগবানের যে কোনো ইন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারে তিনি হাত দিয়ে শুনতে পারেন হাত দিয়ে দেখতে পারেন মানে ভগবানের যে কোনো ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রিয়ের কাজ করতে পারে কথাটা বুঝে গেল অনেকে সন্দেহ করছেন এটা কি করে হয় আমরা তো এটা মানতে রাজি না আর তোমরা মানতে রাজি না কিন্তু তোমরা যদি মানুষ হও তাহলে জড়জগতের একটা উদাহরণ দিলে বোঝা যাবে মানুষ যদি কেউ হয় তাহলে তো জড়জগতের উদাহরণও কিছু মানবে আমরা দেখতে পাই সাপের সাপের কটা কান আছে হ্যাঁ কান নেই সাপের কান নেই হ্যাঁ তাহলে অনেকেই জানে সাপের কান নেই বলে চোখ দিয়ে সাপ দেখতেও পারে আবার শুনতেও পারে এই জন্য সাপের আরেক নাম হলো অক্ষিশ্রবা সাপের যে হ্যাঁ আছে এর মধ্যে এর নাম আছে সাপের নাম হলো অক্ষিশ্রবা আগ চোখ দিয়ে সে শুনতে পারে চোখের মনি যখন কেউ আওয়াজ হয় ভাইব্রেশন হবে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে কিছু হচ্ছে তাহলে জড়জগতের ক্ষেত্রে যদি চোখ দিয়ে সে দেখতেও পারে আবার শুনতেও পারে তাহলে অপ্রাকৃত ভগবান যে কোনো ইন্দ্রিয় দিয়ে যদি শুনতে পারে দেখতে পারে এটা বিশ্বাস হয় না এটা কে কে আনবে তাহলে এটা ঠিক অর্থাৎ আমার বক্তব্য হলো ভগবান জগতের কাছে পাষণ্ড ব্যক্তিদের কাছে ইচ্ছে করে মায়াজাল বিস্তার করবার জন্য নিজে চুপচাপ থাকেন তার গয়নাকাটি চুরি হয় কিছু বলেন না আমাদের এই যোগপীঠ মন্দিরে আজ থেকে বেশি দিন আগে না আট দশ বছর আগে একটা ঘটনা ঘটলো হঠাৎ খবরের কাগজে বেরোলো বিশাল হইচই পড়ে গেল নবদ্বীপে যে একটা ব্যক্তি নবদ্বীপ দর্শন করবার জন্য এসছে মায়াপুরে এসছে সে ব্যক্তিটা চোর কিন্তু তার ইচ্ছে হলো আমি নবদ্বীপ দর্শন করবো আজ আচ্ছা, ঠিক আছে চোরও দর্শন করে তো সেখানে সে এসে যোগপীঠ মন্দির পরিক্রমা করছে করতে করতে হঠাৎ দেখলো পরিক্রমার সময় দেখলো কেউ নেই সামনে ও চোরের তার চুরির বৃত্তি সে বলল মন্দিরটাও খোলা কেউ নেই চট করে গিয়ে ভগবানের মুকুটটা সোনার মুকুট আর যা কিছু একটু করে নিয়ে নিয়ে এক দৌড় পূজারি কোনো সময় একটু এদিক ওদিক গেছে ব্যাস দৌড় দৌড়ে কি করলো যোগপীঠের মন্দিরে গেট দিয়ে সে দৌড়াচ্ছে পালিয়ে যাবে মুকুটটা এত বড় লুকিয়ে রেখেছে কাপড়ে আর মুকুট নিয়ে যখন দৌড়াচ্ছে তখন দেখছে পেছন থেকে একটা বিশাল সাপ তাকে তাড়া করছে হেরামরা তাড়া সে ওরে মারে বলে একেবারে দৌড়াতে দৌড়াতে গিয়ে লাস্টে আর কোনো জায়গা না পেয়ে সামনে দিল গঙ্গা ওটি ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়ে সাঁতার মেরে ওপরে গেছে ওপারে গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত মুকুট পুকুর জমা দিয়ে বলল স্যার আমি অন্যায় করেছি এই মুকুট চুরি করেছি আপনাকে দিলাম আপনি বাঁচান আমার যেন মেরে না ফেলে সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে গেল এই উদাহরণগুলো দেওয়ার মানে হলো আপনাদের মধ্যে যেন বিশ্বাস আছে ভগবান সব কিছু করতে পারে তা মুকুট চুরি হলো না হলো কিন্তু অন্য অন্য ক্ষেত্রে দেখা যায় ভগবান নির্লিপ্ত থাকেন কিছু বলেন না চুরি হয়ে যায় এখন আমার প্রশ্ন হলো যে কোনো বাড়ি থেকে তাদের চাকর বাড়ি যাবে পরশু দিন সে গিন্নি মায়ের গয়না কিছু আলগা ছিল টুক করে চুরি করে একটা জায়গায় লুকিয়ে রাখলো আর লোকে হইচই হচ্ছে বলছে কোথায় গেল গয়নাগুলো গয়নাগুলো কিন্তু বাড়ির মধ্যেই আছে কিন্তু কেউ জানে না সে বললো একটা জায়গা রেখেছে তুই সবাই ওকে বিশ্বাস করে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে এখন বাড়ির মধ্যেই আছে কিন্তু কেউ জানতে পারছে আমার প্রশ্ন হলো যেমন এই ঘর থেকে চুরি করে ও ঘরে রাখা হয় সেই গয়নাগুলো গয়নাগুলো বাড়ির বাইরে যায়নি ঠিক সেরকম এই যে ভগবানের অনন্ত ব্রহ্মাণ্ড ভগবানের অনন্ত ব্রহ্মাণ্ডটা সব ভগবানের সেখান থেকে যদি কেউ চুরি করে এই এইখান থেকে নিয়ে পৃথিবীর এই জায়গা থেকে ওই জায়গায় ডাকাতি করে নিয়ে যায় ভগবানের কি কোনো চুরি হলো কি অনন্ত ব্রহ্মাণ্ডটা তো ভগবানের তো এখান থেকে চুরি করে ওখানে গেছে ওখান থেকে যেখানেই যাক তো ভগবানেরই রয়েছে এই কথাটা লোকে বুঝতে পারে না এই সামান্য কথাটা লোকে বুঝতে পারে না যে অনন্ত ব্রহ্মাণ্ডটা যেহেতু ভগবানের এখান থেকে চুরি করে যেখানেই যাও তো ভগবানেরই আছে সে সুলতান মেহমুদ চুরি করুক কোথায় নিয়ে যায় ভগবানেরই আছে এই কথাটা লোকে বোঝেন লোকে খালি ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করে তার যেমন ছোট্ট বুদ্ধি ছোট্ট বিবেচনা তার দ্বারা সে কল্পনা করে নেয় যে চুরি যখন হয়েছে ভগবানের কোনো ক্ষমতা নেই কাজেই এইটা হলো কথা এইগুলো সব বলার দরকার ছিল কেন এগুলো না হলে ভগবানের প্রতি বিশ্বাস আপনাদের যদি ভেঙে যায় তো মুশকিল সেখানে বলছেন এখানে যখন তাকে অর্থাৎ এই অশ্বত্থমাকে দ্রোণাচার্যের পুত্রকে যখন বেঁধে আনা হলো যখন খেলা হলো কার সামনে দ্রৌপদীর সামনে দ্রৌপদী তার এই বন্ধন আর এরকম পশুর মতো তাকে দড়িতে বেঁধে এনেছে দেখে বৈষ্ণবের কত মহিমা এইটি প্রমাণ করা হচ্ছে বৈষ্ণবের মহিমা কত যে নিজের আমার অমঙ্গল করবে তারও মঙ্গল বাঞ্ছা এটা তো বৈষ্ণব ধর্ম বৈষ্ণব ধর্ম হচ্ছে কি না আমার যে সর্বসময় অমঙ্গল প্রার্থনা করছে তারও আমি মঙ্গল করবো এইটা হচ্ছে বৈষ্ণবদের বিচার সেখানে সঙ্গে সঙ্গে দ্রৌপদী অসহ্য হয়ে পড়লেন মুচ্চতাম মুচ্চতাম এসো ব্রাহ্মণ নিতরম গুরু ছেড়ে দাও একে ছেড়ে দাও মুচ্চতাম মুচ্চতাম এসো বলছেন তার বন্ধন তার এই যে বন্ধন তার এই যে কষ্ট তার এই যে বন্ধন তার এই যে কষ্ট সহ্য করতে না পেরে সেখানে চিৎকার করে বলছেন দ্রৌপদী শিগগিরিকে ছেড়ে দাও শিগগিরিকে ছেড়ে দাও এ তো গুরুপুত্র গুরুপুত্র না মুচ্চতাম মুচ্চতাম এসো ব্রাহ্মণ নিতরম গুরু এ তো গুরুপুত্র তো গুরু গুরুর পুত্র আর গুরুর পুত্রের মধ্যে গুরু তো রয়েছেন এটা তো ভাবনা তাকে শিগগির সারো আর তার উপর সে ব্রাহ্মণ শিগগির ছেড়ে দাও স এব ভগবান দ্রোণ প্রজা রূপে নবর্ততে এই যে ছেলে তার এই যে গুরুপুত্র তার মধ্যে দ্রোণাচার্য রয়েছে দ্রোণাচার্য আর চলে গেছেন কিন্তু তার মধ্যে রয়েছে আত্মা বৈ জায়াতে পুত্র ইত্যাদি কথা একে ছেড়ে দাও কারণ এই যে দ্রোণাচার্যের যে স্ত্রী আমার নয় পাঁচটা পুত্র চলে গেছে আমার পাঁচ পুত্র হারা হয়েছি তার যে যন্ত্রণা যে কষ্ট আমি সহ্য করে নেব কিন্তু তার এই যে একটা পুত্র তাকে যদি তুমি মারো আর তার যা কষ্ট হবে যে যন্ত্রণা হবে কষ্ট হবে এটা কত কষ্ট গুরু পত্নী তার কত কষ্ট হবে অতএব তুমি ছেড়ে দাও একে এখন অর্জুন বড় কনফিউশনে পড়ে গেছেন অর্জুনের যেই তাকে বেঁধে এনেছেন ভীম তো আগে বলছে মার বেটাকে ভীম তো বলবি অর্জুন কনফিউশনে পড়ে গেছেন সবাই বলছে কৃষ্ণও বলছে ব্রহ্মবন্ধু একে মারা উচিত আগেও বলেছেন হ্যাঁ ব্রহ্মবন্ধম ইমাম জহি এটা ব্রহ্মবন্ধু অর্থাৎ এটা ব্রাহ্মণ তো নয় মানে পতিত ব্রাহ্মণ একে মারো মারা উচিত আবার এখন একটা এমন একটা কনফিউশনে দ্রৌপদী বলছে মেরো না ভীম বলছে মার নকুল সভা বলছে মারা উচিত কৃষ্ণ বলছে হ্যাঁ মারা উচিত আর কোথায় যায় সে এখন কৃষ্ণ আবার তার ওপর এমন কথা বলছেন যেটাতে ওর আরও কনফিউশন দাঁড়িয়ে গেছে এটা বলছেন ভগবানের দিকে তাকাচ্ছেন যখন সবাই বলছে মার মার মার মার তখন ভগবানের দিকে ভগবান কি বলে দেখি কৃষ্ণ কি বলে কৃষ্ণ আবার এমন কথা বললো যে আরও পাকিয়ে যায় মাথাটা কৃষ্ণের কাজই হলো এই সেখানে ভগবান বলছেন ব্রহ্মবন্ধুর নহন্তব্য আততাই বদারহণ বা ভালো কথা বললে তো ঠাকুর ঠাকুর তোমার বিচারটা খুব ভালো বলছে ব্রহ্মবন্ধু বদারহণ ব্রহ্মবন্ধুর নহন্তব্য ব্রহ্মবন্ধুর নহন্তব্য আততাই বদারণ আমি উল্টো বলে ফেললাম এখানে বলছেন ব্রহ্মবন্ধুর নহন্তব্য আততাই বদারণ ব্রাহ্মণ যদি অত্যন্ত নিকৃষ্ট কর্ম করে পতিত হয় তাতেও তাকে মারা উচিত না দৈহিকভাবে তাকে দৈহিকভাবে তাকে ফিজিক্যাল অ্যাসাল্ট নিষেধ মারতে নেই কিন্তু আততাইকে মারতে হয় শাস্ত্রের বিচার আছে আর কৃষ্ণ বলছেন ময়ৈব উভয়াম নাতম পরিপাহী অনুশাসনম আমি যা বলছি সেটাও করো ভীম যা বলছে তা করো দ্রৌপদী যা বলছে তাই করো সব বলছে বলছেন ময়ৈব উভয়াম নাতম পরিপাহি অনুশাসনম আমি যা বলছি সেটাও করো ভীম দাদা যা বলছে তাও করো সব কিছু করো আর দ্রৌপদী সব করো আর সব একসঙ্গে কী করা হবে মারলে তো আর রাখা যায় না তখন চিন্তা করছেন অর্জুন যে কী করা যায় অর্জুন তখন বুঝতে পারলেন ভগবানের ইঙ্গিত যে ব্রহ্মবন্ধু নহন্তব্য আততাই বদারহন তো সেখানে শাস্ত্রীয় বিচার হলো মানি ব্যক্তিকে ব্রাহ্মণকে যে অত্যন্ত মর্যাদা সম্পন্ন তাকে যদি শারীরিকভাবে মারা যখন নিষেধ আছে তাকে যদি মাথা কামিয়ে অপমান করে তার মনিটাকে কাট মনি মনিটা চেয়ে আমি কথার কথা বলছি যদি মাথা ন্যাড়া করে ঘোল ঢেকে অপমান করে গাদার পিঠে করে তাড়িয়ে দেয় তাড়িয়ে তো মরার মৃত্যুর থেকে বেশি হলো তা এখানে তাকে গাধার পিঠে তাড়িয়ে কথা আমি বলছি না এটা নিয়ম আমরা পাই দেখি এরকম শাস্তি দেওয়া হয় তখন বলছেন তাহলে তাহলে তাকে কি করা হলো তাহলে তার মনিটাকে চুল সমেত এখান থেকে কেটে নেওয়া হলো তাকে তেইঝিন হয়ে গেল এবং তাকে ধাক্কা মেরে তাড়িয়ে দিল যা দূর হয়ে যায় এইরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণের কথাটা যখন কনফিউশন ছিল ব্রহ্মবন্ধুর নহন্তব্য আততাই বদারহণ ময়ৈব উভয়ামনাথম পরিপাই অনুশাসনম কুরু প্রতিশ্রুতম সত্যম যত্তৎ সন্তয়তা প্রিয়ম আর প্রিয়ঞ্চ ভীমসেনস্ব পাঞ্চাল্যা মধ্যমে বচক বলছেন তুমি যখন প্রিয়ার কাছে প্রতিজ্ঞা করেছিলে সেটাও তুমি রক্ষা করো তারপর তোমার ভীম দাদা যা বলছে সেটাও রক্ষা করো পাঞ্চালি যা বলছে সেটা রক্ষা করো আর আমার কথাও তুমি পালন করো এটাতে তিনি একটা কনক্লুশন একটা সিদ্ধান্তে এলেন যে এমন একটা এই যে কাজটা অর্থাৎ তার মণি চুল সমেত কেটে নিয়ে তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো তারপরে তার মৃত্যুর তুল্য যন্ত্রণা হলো তাকে মৃত্যু দণ্ড দেয়া হলো আর তার সঙ্গে সঙ্গে তা আবার মৃত্যুও দেয়া মৃত্যুদণ্ড দেয়া হলো না এইভাবে তাকে যখন তাড়িয়ে দেয়া হলো সেই সময় তখন তারা সবাই মিলে এবার কি করলেন অষ্টম অধ্যায়ে বলছেন সুতবাচ অথ তে সম্পারেতাম অথ তে সম্পরেতানম সানম উদকম ইচ্ছতাম দাতুম সকৃষ্ণা গঙ্গায়াম পুরস্কৃত ইয়ুহ স্ত্রিয় তারা তখন এই যে আত্মীয় মারা গেছে এই যে তার পুত্রগুলো মারা গেছে সব তাদেরকে সৎকর্ম করবার জন্য ক্রিয়াকর্ম করার জন্য তাদের তারা তখন গঙ্গাতে গিয়ে সেখানে যা কিছু করতে হয় সেগুলো করার জন্য চলে গেলেন সেখান থেকে যখন তারা সমস্ত কাজ করে ফিরেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এখানে তো যা যা ক্রিয়াকর্ম করবার জন্য আমি এসেছিলাম সবই হয়ে গেছে এখন আমি রথে উঠে দ্বারিকা যাই দ্বারিকার ভক্তবৃন্দ তারা অত্যন্ত অসহায়ভাবে চিন্তা করছেন যে ভগবান আমাদের ছেড়ে চলে গেছেন কবে আবার আসবেন গন্তুম কৃতমতির ব্রহ্মণ দ্বারকাম রথমাস্তে তাহা উপলেভে অভিধাবন্তিম উত্তরাম ভয়বিল্লালাম ঠিক যেই সময় রথে উঠে পড়েছেন ঠিক যেই সময় তিনি রথে উঠে পড়েছেন এবার দ্বারকা যাবেন বলে রথমাস্তে তাহা সেই সময় দেখলেন উত্তরা কাঁদতে কাঁদতে ছুটে আসছেন বাঁচাও বাঁচাও বলে কি হলো উপলেভে অভিধাবন্তিম উত্তরাম ভয়বিল্লাম ভয়বিল্হল চিত্রে উত্তরা ছুটে আসছেন উত্তরাকে না বলছেন অভিমন্যুর পত্নী অভিমন্যু যুদ্ধতে চলে গেছেন কুরুক্ষেত্রের যুদ্ধতে তাকে অন্যায়ভাবে মারা হয়েছিল তাকে মারা সম্ভব ছিল না অন্যায়ভাবে তাকে মারা হয়েছিল যাই হোক এখন তার সন্তান ছিল উত্তরার গর্ভে এই উত্তরা ছুটে ভয়েতে দৌড়াতে দৌড়াতে আসছেন কৃষ্ণের কাছে পাহি পাহি মহাযোগীন দেবদেব জগৎপতে নান্যম তদভয়ম পাশে ইয়ত্র মৃত্যু পরস্পরম এই জগতে যে একে অপরের প্রতি হিংসা করছে হিংসাবৃত্তি একে অপরকে মারছে হিংস্র এই জগৎ এখানে পাহি পাহি মহাযোগিন হে মহাযোগী দেবদেব জগৎপথে হে প্রভু হে জগৎপথে আপনি ছাড়া আর কোনো গতি দেখতে পাচ্ছি না আপনি বাঁচান এই যে পরস্পর হিংসাবৃত্তি সম্পন্ন এই যে জগৎ এখানে একে অপরের প্রতি হিংসা করছে সর্বনাশ করার চেষ্টা করছে এখন আপনি ছাড়া আমার কোনো কোনো গতি নাই ওই দেখুন হ্যাঁ অভিদ্রবতী মাম ঈশ সরহস্তপ্তায়াস বিভো কামম দহতু মাম নাথ মামে গর্ভ নিপত্যতাম এই যে তপ্ত আগুনের মতো যে আসছে স্বর মারবার জন্য এটা আমাকে মেরে ফেললে কোনো ক্ষতি নাই কিন্তু আমাদের এই বংশের একমাত্র বংশের বীজ রয়ে গেছে এই যেন কামম দহতু মাম আমাকে যথেষ্ট যদি মারে তো কোনো পুড়িয়ে দেয় তো কোনো ক্ষতি নেই মা মে গর্ভ নিপত্তাতাম আমার গর্ভ যেন নষ্ট না হয় এরকম ধরনের প্রার্থনা করাতে ভগবান ভক্তবৎসল কী করলেন সুতদেব গোস্বাই বলছেন যখন এই কথা বুঝলেন সুতদেব গোস্বাই বলছেন উপধার্য বচহস বচহস্তস্যা ভগবান ভক্তবৎসল অপাণ্ডব মিদম কর্তুম অপাণ্ডবম ইদম कर्तुम দ্রোণের অস্ত্রম অবুদ্ধত দ্রোণী দ্রোণাচার্যের পুত্র এই অন্যায়টা করেছে এটা তিনি বুঝতে পারলেন ভগবান বললেন এ তো কিছুতেই সংশোধন হচ্ছে না কি করা যায় এখন এই অবস্থায় সে বুঝতে পারলেন যে এ তো এমনভাবে মেরেছে এ তো শেষ করবে মানে ওর যে অপমানটা হয়েছিল সে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এটা করলো অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সে কি করলো যে এই ব্রহ্মাস্ত্র ফেলে দে এবার শেষ করে দাও পাণ্ডবের বংশ রাখব না ভগবান তখন কি করলেন যোগেশ্বরেশ্বর হরি অন্তস্থ সর্বভূতানাম আত্মা যোগেশ্বর হরিহি সময়ায়া আবৃণত গর্ভম বৈরাচ্যা কুরুতন্ত্রবে যোগেশ্বরেশ্বর হরি মায়া বিস্তার করে সমায়ার দ্বারা উত্তরার গর্ভকে আবৃত করলেন আর সুদর্শন চক্রের দ্বারা সুদর্শনেন শাস্ত্রেন সানম রক্ষাম ব্যাধাত বিভু সুদর্শনের দ্বারা তিনি কি করলেন এই গর্ভকে রক্ষা করলেন ব্রহ্ম তেজের দ্বারা এটাকে তিনি নিরস্ত করলেন যদ্যপি অস্ত্রম যদ্যপি অস্ত্রম ব্রহ্ম শিরস্তু অমঘ যদ্যপি অস্ত্রম ব্রহ্ম শ্রীরহস্তু অমোঘম চা প্রতিক্রিয়ম যদিও এই ব্রহ্মস্ত্রের কোনো প্রতিকার কোনো দিন কিছু নেই তথাপি বৈষ্ণবম তেজ আস্বাদ্য সম সাম্যদ ভীরগুদ্বহ তথাপি বৈষ্ণব তেজের কাছে এই ব্রহ্ম অস্ত্র এটা নিরস্ত হলো আর সেইভাবে রক্ষা করলেন এইরকম অবস্থা চোখের সামনে দেখে অনেকে হয়তো মনে করতে পারে এটা কী করে সম্ভব সেটা বলতে গিয়ে সুতদেব গোস্বামী বলছেন এতে আশ্চর্য তো কিছু নেই মা মাংস্থা হি এ তৎ আশ্চর্যম সর্বাশ্চর্যময়ে অচ্যুতে য ইদম মায়া দেব্যা সৃজতি অবতি অন্তি অজহা যিনি নিজের নিজের লীলা বসেতে অনন্ত ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন পালন করেন বিনাশ করেন সেই পরম আশ্চর্যময় ভগবানের পক্ষে এটা বা কী এমন এটা বা কী এমন বড় আশ্চর্য বিষয় আশ্চর্য কিছু না কুন্তি এবার স্তব আরম্ভ করলেন কুন্তিদেবী ভগবানকে দ্বারকার অভিমুখে যেতে দেখে চন্মুখে চোখের জল নিয়ে স্তুতি করতে আরম্ভ করলেন এই কুন্তিদেবীর স্তুতির ওপরে একটা অপূর্ব সিদ্ধান্ত বেরোচ্ছে গত গৌর পূর্ণিমার মধ্যে বার করবার ইচ্ছা আছে সম্পাদনা বাকি আছে লেখা হয়ে গেছে কুন্তিদেবী উবাচ কুন্তিদেবী বলছেন পড়ে যাচ্ছি আমি সমস্ত ব্যাখ্যা করব না অল্প কয়েকটা ব্যাখ্যা করবো নাহলে এগোবে না শ্রী কুন্তি উবাচ নমস্তে পুরুষম প্রকৃতি প্রকৃতে পরম अलक्ष्यं सर्वभूतानाम् अन्तर्बहिरवस्थितं নমস্যে পুরুষম তম আদ্যম ঈশ্বরম প্রকৃতে হে পরম তোমাকে নমস্কার করি তুমি আদ্য সেই পুরুষ পুরাণ প্রকৃতির পরে তুমি অবস্থিত অলক্ষণ সর্বভূতানাম সমস্ত ভূতগ্রাম তোমাকে জানতে পারে না দেখতে পারে না কিন্তু সর্বভূতে তুমি আছো অলক্ষম সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম আমি তো জগতে বসি জগৎ আমাতে না আমি জগতে বসি না জগৎ আমাতে বোঝা গেল কি বলল আমি তো জগতে বসি জগৎ আমাতে আবার সঙ্গে সঙ্গে বলছেন না আমি জগতে বসি না জগৎ আমাতে চতুর্শ্লোকীতে যেটা বলছেন চতুর্শ্লোকে আমি ব্যাখ্যা করবো ওখানেও এরকম ধরনের কথা আসবে माया नलाक्षसे मायाजवनिकाच्छन्नमज्ञामधुःखजमव्ययं दृश नटो नटो धरो यथा यथा परमहंसानां मुनिनामलम् अमलमात्मनं भक्तियोगविधानार्थं कथं पश्ये मही स्त्रिय কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নম নম পঙ্কজনাভায় নম পঙ্কজমালিনে নম পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রে এইরকমভাবে করতে করতে কুন্তিদেবী বড় আশ্চর্যের সঙ্গে বলছেন মচিতা বলে আমরা সবসময় কি করেছি বীজ অগ্নিদান বনবাস বিভিন্ন রকম অত্যাচার থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ সব জায়গা থেকে তোমার কৃপাতে আমরা রক্ষা পেয়েছি বলেছেন সমস্ত বিপদ থেকে আমরা তো রক্ষা পেয়ে গেছি ভগবান আমরা সমস্ত বিপদ থেকে আমরা সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়েছি বলছেন বিষাদ মহাগ্নি পুরুষাদ অদর্শনাদ অসৎসভায়াম বনবাস কৃচ্ছতহা কি হলো সব জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি রাক্ষস সামনে এসেছিল তার থেকে পেয়েছি বনবাসে যে সমস্ত বিপদ এসেছিল সেগুলো থেকে বেঁচেছি অসৎসভা যেখানে যেখানে দ্রৌপদীকে অপমান করা হয়েছে সেখান থেকে বিষদান করেছিল যদুগৃহে অগ্নিদান করে মেরে ফেলার চেষ্টা করেছিল সমস্ত জায়গা থেকে আবার মৃধে যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রের যুদ্ধে সেই ভয়ঙ্কর যুদ্ধ মৃধে মৃধে অনেক মহারথাস্ত্রত দ্রৌণী অস্ত্রতহস্য আস্ম হরের অভিরক্ষিতা দ্রোণাচার্যের পুত্র যে অস্ত্র ছেড়েছিল সেখান থেকেও তুমি বাঁচিয়েছ আমাদের বিপদ সন্তুতা শস্য তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনম জগ সাদ অপুনর্ভব দর্শনম বিপদ সন্তু তা শস্য তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনম যত্র সাদ হব দর্শনম ভগবান আমাদের যেন বেশি করে বিপদ আসে আমাদের জীবনে যেন মুহুর মুহুর বিপদ পাঠিয়ে দাও আর বিপদ এলেই কি হবে তুমি ছুটে আসবে আমাদের তো চিন্তা নেই সমর্পিত আত্মা যারা তাদের চিন্তা নেই সেই জন্য বলছেন যত বিপদ বেশি বিপদ আসবে তুমি থাকতে পারবে না আমাদের কাছে ছুটে আসবে তোমার সঙ্গ পাবো তোমার কৃপা পাবো আর তোমার দর্শন মানে কি তোমার দর্শন হয়তো সব সমাধান আর কি জন্মৈশ্বর্য সুত স্ত্রী বিরেধ মানো মদহ প্রমাণ নৈব অর্হতি অবিদা তুম্বই তমকিঞ্চর গোচন বলছেন জন্মৈশ্বর্য শ্রুত সিভি রেদ মান মদহ প্রমাণ নৈব অর্হতি অবিদা তুম্বই তমকিঞ্চন গোচরম কুন্তিদেবীর এই সিদ্ধান্ত সবাই যেন কণ্ঠহার করে জীবনে ধারণ করতে পারে সেখানে বলছেন জন্ম ঐশ্বর্য শ্রুত শিবিরেদ মান মদহপমান যে সমস্ত মানুষরা জগতে বিরাজমান থাকে তারা নিজের ভালো বংশে জন্ম ঐশ্বর্য থাকলে টাকা পয়সা প্রচুর সৌন্দর্য থাকলে নিজের শরীরে সৌন্দর্য জন্ম ঐশ্বর্য শ্রুত বিদ্যা থাকলে তাদের এগুলোর দ্বারা গর্ব আসে অহংকার স্বাভাবিক এগুলোর দ্বারা অভিমান তাদের আসবেই অভিমান শূন্য থাকতে পারে না তারা এই জন্য কুন্তিদেবী বলছেন জন্মই সহ্য সুত শ্রীবীরেদমান মদহাপ্যমান এগুলোর দ্বারা তাদের যে অভিমান বৃদ্ধিপ্রাপ্ত হয় এর দ্বারা তারা কোনোদিনই তোমার চরম দর্শন লাভ করতে পারে না তোমার তত্ত্বকে অনুভব করতে পারে না আর তোমাকে কারা অনুভব করতে পারে তমাকিঞ্চন গোচরম তুমি একমাত্র আকিঞ্চন ব্যক্তিগণ যাদের জীবনে তারা মনে করেন আমার কিচ্ছু নেই তুমি তো আমার আমি তো তোমার কি কাজ অপরধনে তুমি আমার আমি তোমার ভগবান আত্ম কোনো সম্পত্তির দরকার নেই এটা মুখে বলা যায় অনুভব করা যায় সবাই টাকা পয়সার জন্য ব্যস্ত হয়ে পড়ে ছোটাছুটি কিন্তু অনুভব করতে পারে না যেটা সেখানে বলা হয়েছিল ভগবানকে আপন মনে করলে পরে অন্য সমস্ত ব্যস্ততা থেমে যায় যত ব্যস্ততা আছে সমস্ত ব্যস্ততার অবসান হয়ে যাবে ভগবানকে প্রাপ্ত সেই জন্য বলছেন জন্মৈশ্বর্যসত শিভি রেদমান মদহপমান নৈব অর্হতি অবিতাতুম্বৈহি তমাকিঞ্চর গোচরম তমাকিঞ্চন গোচরম তুমি অকিঞ্চন ব্যক্তিদের গোচর হও দর্শনের বিষয় অনুভবের বিষয় হও বাকি জগতের লোক তোমাকে অনুভব করতে পারে না আর তুমি যে এই রকম মানুষের মতো একটা লীলা ধারণ মানুষের মতো এই যে রূপ ধারণ করে এখানে জগতে বিচরণ করছো কত কিছুই না করছো কত কিছু করছো গৃহে যাচ্ছ মায়ের কাছে মার খাচ্ছ আমি যখন এইসব কথাগুলো অনুভব করেছি কুন্তিদেবী বলছেন যখন আমি এইরকম এই সব বিষয়গুলো তোমার লীলার অনুভব করেছি তখন আমি পাগল হয়ে গেছি কি করে সম্ভব সেই তুমি পরাৎপর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ তুমি আর সে কিনা আমাকে পিসিমা বলে ডাকছে পিসিমা বলে এসে মাথাটাকে পায়ে রাখছে রেখে ধন্যবাদ পিসিমণি কেমন আছো কুন্তিদি বলছেন আমার বড় আশ্চর্য লাগছে ভীম দাদাকেও পায়ে হাত দিয়ে নমস্কার করেন যুধিষ্ঠির মহারাজকেও পায়ে হাত দিয়ে নমস্কার করেন অর্জুনকে আলিঙ্গন করেন যাকে যেরকম সম্ভাষা দরকার যুধিষ্ঠির মহারাজের চরণে মাথা ঠেকান ভগবান একেই বলে একে বলে ভগবান ভগবান তাকে বলে যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি হয়েও সেখানে বলছেন অধীন ভক্তের অধীন থাকেন আমরা দেখব রাষ্ট্রীয় যোগ্যতে যুধিষ্ঠির মহারাজ যখন সমস্ত সেবা ভাগ করে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার একটা দাদা যুধিষ্ঠির দাদাকে বলছে দাদা ভাই আমার একটা সেবা চাই সেই সেবাটা আমাকে দিতে হবে তুমি তোমার সবই তো তোমার তুমি যে সেবা কোন সেবা নেবে না একটা বিশেষ সেবা আমায় দিতে হবে যেটা কি যত সাধুগুরু বৈষ্ণব আসবে যারা নিমন্ত্রিত তাদের চরণ চরণ ধুয়ে দেবো আমি আরে তোমার সেবা নাকি এটা বলে হ্যাঁ এটা আমার আমার সেবা এটা আমাকে স্পেশালি আমাকে দিতে হবে অর্থাৎ যারাই এই আসবে সেই যোগ্যক্ষেত্রে তাদের সেই সব ব্যক্তিদের আমি চরণ ধুইয়ে দেব এটা আমার সেবা একে বলে ভগবান ভগবানের ভগবত্তা এটা একমাত্র প্রেমী ভক্তগণ ছাড়া বাকি অনুভব করতে পারেন না এখন কুন্তি দেবী ছোটোবেলাকার কোনো কাহিনী স্মরণ করে চোখে জল পড়ছে বলছেন আমার আশ্চর্য লাগছে গোপ্পা আদতে তৈ গোপ্পা আদদে তৈ কৃতাগ সিদ্ধাম তাবত जाते दशस्वकलिलाञ्जनसम्भ्रमाक्षं भक्तं निलीय भवभावनया स्थितस्य सा मां विमोहयति भीरोऽपि यद्बिभेति गोप्य आददे त्वयि कृतागसि दाम तावत् যাতে দশাস্ব কলিলাঞ্জন সম্ভমাক্ষম বলছে তুমি যখন অন্যায় করেছিলে মাখন চুরি করেছিলে আর গোপী অর্থাৎ যশোদা সঙ্গে সঙ্গে তোমাকে দড়িতে বেঁধে লাঠি দিয়ে যখন এরকমভাবে মারতে গেছিল তখন তুমি কাঁদতে কাঁদতে চোখগুলো যোগমাম্মে জানতাম করাম্বজ যোগমেন সাতঙ্কা নেত্রাম এই যে একটা ছবিটা এটা আমাকে অত্যন্ত এখন আমি পাগলের মধ্যে চিন্তা করছি তিনি নাকি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক আর তার ভয়তে সূর্য তাপ দেয় তার ভয়তে বায়ু বইছে মদ ভয়াদ বাত বাতিয়ম মদ ভাইয়া মৃত্যুশ্চরতে মদ মদভয়াত ইত্যাদি সব বলছেন কে বলছেন ভগবান কপিল দেব দেবাহুতিকে বলছেন মদ মদভয়াত বাতি বাতয়ম সূর্যস্তপতি মৃত্যুশ্চরতে মদ মাধভয়াত সব বলছেন আমার ভয়তে এরা সব করছে তাহলে সেই ভগবান যদি এখন গোপীর সামনে ছোট্ট বাচ্চা এরকম কাঁদছেন হাও হাও করে আর কাজল দিয়ে তার চোখটা কালো হয়ে গেছে কুন্তিদেবী বলছেন এই পিকচারটা এই যে ছবিটা যেন আমার মনের মধ্যে এখানে গেঁথে রয়েছে যদিও শুনেছেন কুন্তিদেবী সেই সময় ছিলেন না আমার অবাক লাগছে তোমাকে সাক্ষাৎ ভয় মহাকাল তুমি কালেরও কাল তোমাকে সবাই ভয় পায় আর তুমি নাকি গোপীর সামনে তুমি মাখন চুরি করেছো তোমাকে বেঁধে পেটাবার জন্য তুমি তখন ভয়েতে কাঁদছো এই যে একটা ব্যাপার গোপ আদদে তৈ কৃতা তাব যাতে দশাশ্ব কলিলাঞ্জন সম্ভমাক্ষম নিলীয় ভব ভাব স্থিত সামম বিমোহয়তি ভীরোপি যদ বিভেতি ভয়ও যাকে ভয় করে সে নাকি এরকমভাবে মাথা নিচু করে ভয়েতে একবারে কাঁপতে কাঁপতে চোখ পুঁছে বলো আশ্চর্য ভগবান এরকমভাবে কুন্তি দেবী তার অপূর্ব স্তুত করছেন স্তুতি করছেন তারপর বলছেন এইরকমভাবে স্তুতি করতে করতে কুন্তি দেবী বড় আশ্চর্য কুন্তি দেবী স্তব চিরকাল স্মরণের বিষয় শৃণন্তি গায়ন্তি গৃণন্তি অভিঘ্নসহা स्परन्ति नन्दन्ति तवेहितं जन तयव पश्वती अचिरे नावक तावकं प्रवाह उपरम पदाबुज शृण्वन्ति गायन्ति गृणन्ति गृणन्ति अभिघ्नसः स्मरन्ति नंदन्ति तवेहितं जन हे प्रभु तुम्हार कथा जरा सुन গাইছে সব সময় মুখে উচ্চারণ করছে সব সময় তোমার নাম উচ্চারণ করে স্মরণতি মনে স্মরণ করে আর কেউ যদি করে তাকে বন্দনা করে কেউ যদি ভগবানের কথা শোনায় নন্দন্তি তবে হিতম জানা হ্যাঁ তারা কি করে তা এই তারা এই পৃথিবী এই যে ভবপ্রবাহ উপরম তোমার যে তারা কি করেন না ভবপ্রবাহ পরমম আর তোমার এই যে অশেষ ক্লেশ যে এই সমস্ত ক্লেশ দূর করবার জন্যই ভূমণ্ডলে সতরণ শতত শ্রবণ স্মরণযোগ্য তোমার অপূর্ব চরিতলীলার অবতারণা ভগবান তুমি করেছ আর যারা তোমার চরিত কথা কীর্তন শ্রবণ উচ্চারণ নিরন্তর স্মরণ অথবা অপরে যদি কেউ কীর্তন করে সেটা শ্রবণে আনন্দিত হয় তারা অবলম্ব অবিলম্বে তোমার চরণকমল লাভ করে এই জড়জগতের জন্ম মৃত্যুর যে প্রবাহ থেকে উপরমম পদাম্বুজম জন্ম মৃত্যুর যে প্রবাহ এটা যে উপরমম এটাকে প্রশমন করে দেবে অর্থাৎ তোমার চরণকমলকে অনায়াসে প্রাপ্ত হতে পারে এইভাবে পৃথায়েথম সুতদেব গোস্বামী বলছেন যে পৃথায়েথম কলপদয়ী পরিণুতাখিলদয় মন্দম জহাস বৈকুণ্ঠ মহয়ন নিব মায়া যখনই পৃথা অর্থাৎ এই পিসিমা যার নাম কুন্তি দেবী তার আরেক নাম পৃথা তিনি যখন এইভাবে স্তুতিগুলো করলেন ভগবান শ্রীকৃষ্ণ রথের ওপর থেকে একটা মুচকি হাসলেন ভগবানের হাসিটা বোঝা যায় না এমন আশ্চর্য হাসি যেটার মনে অনেক গভীর রহস্য লুকিয়ে রয়েছে একটু মুচকি হাসলেন মন্দ হাসম বৈকুণ্ঠ ভগবান কি করলেন তারপরে যখন রাজা যুধিষ্ঠির আদি তাকে যেতে দিচ্ছেন না তখন কি করলেন তখন তিনি এই আবার সেই কিছুদিনের জন্য সেখানে থেকে গেলেন যুধিষ্ঠির মা হাত ধরে কাঁদছেন যে তুমি চলে যাবে এখন তো চলে যেতে দেবে না কুন্তি দেবী কাঁদছেন পিসি পিসিমণি এই যে হাউ হাউ করে সবাই কাঁদছেন তখন এত বন্দনা করার পর কৃষ্ণ একটু মুচকি হেসে রথ থেকে নেবে এলে রথ থেকে নিয়ে গেলার সঙ্গে যুধিষ্ঠির আদি হাত ধরে আবার ভেতরে নিয়ে গেলেন চলো এখানে কদিন থাকো আবার এর মধ্যেও রহস্য আছে